আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুমিন মুসলিম মুয়াহিদ ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কয়েক জুমা পর্যন্ত গুনাহে কবিরা সম্পর্কে আলোচনা করছিলাম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা যদি গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকো আমি তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সে কারণেই গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকা প্রতিটি মমিনের জন্য অত্যন্ত জরুরি আমরা গত জুমা পর্যন্ত তেরোটা আলোচনা করেছিলাম আজকের হল চোদ্দ নাম্বার থেকে আলোচনা গুনাহে কাবিরার আরেকটি গুণা হচ্ছে আল কিসবু আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা প্রচার করা আল্লাহ তালা যেটা বলেন নাই এটা আল্লাহ তালা বলেছেন বলে প্রচার করা কোরআনে যেটা নাই এটা কোরআনে আছে বলে প্রমাণ করা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেন নাই এটা আল্লাহর রাসুল বলেছেন বলে প্রচার করা এটা একটা গুনাহে কাবিরা কারণ যখন কোনো ব্যক্তি এরকম বলে যে আল্লাহ তালা এটা বলেছেন অথচ আল্লাহ এটা বলেন নাই তার মানে সে নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছে যখন কোনো ব্যক্তি বলে যে হাদিসে এ কথাটা আছে অথচ হাদিসে নেই তাহলে সে হাদিস তৈরি করেনেওয়ালা নিজেকে নিজে রাসুল বলে আখ্যায়িত করছে এ কারণেই কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরা জুমার এর ষাট নাম্বার আয়াতে বলছেন ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة তুমি কেয়ামতের দিবসে ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবে যারা আল্লাহর উপরে মিথ্যাচার করেছিল উজুহুহুম মুসওয়াদ্দাতুন তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে মুখ কালিমা যুক্ত হয়ে যাবে এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানকাদাবা আলাইয়া বুনিয়ালাহু বাইতুন ফি জাহান্নাম যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা হাদিস প্রচার করলো আল্লাহ তারা তার জন্য জাহান নামে একটা ঘর তৈরি করেন জান্নাতে না জাহান নামে এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো এরশাদ করেছেন মান কাদাবা আলাইয়া মুতা আম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে হাদিস বলে চালিয়ে দিল নার সে যেন নিজের ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় অর্থাৎ সে যে নিশ্চিত জাহান্নামি এ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে বললেন যে সে যেন নিজের ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ইন্না কিদবান আলাইয়া লাইসা কা কিদবিন আলা গাইরি আমার উপরে মিথ্যাচার করা এটা অন্যের পক্ষে মিথ্যা বলার মতো নয় মান কাদাবা আলাইয়া মতো আম্মিদান জেনে রাখো যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো ইচ্ছাকৃতভাবে ফালিয়াতাবাউয়া মাকা আদা হুমিনান নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় আর একটা হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আরো বলেছেন মাইয়াকুল আন্নি মালাম আকুলহু যে ব্যক্তি আমার তরফ থেকে এমন কথা বলে যেটা আমি বলি নাই নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় এরকম আরো অনেকগুলো হাদিস সবগুলো হাদিস মুসলিম শরীফের থেকে বলা হয়েছে আল্লাহর রসুলের নামে হাদিস তৈরি করে আল হাদিস অথচ জাল হাদিস বয়ন করা হয় আল হাদিসের নামে জাল হাদিস তৈরি করা হয় এ হাদিস আমাদের সমাজে অনেক আপনারা শুনবেন যখন একদল সেকুলার ধর্মের লোকেরা ধর্মীয় কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে উঠে তখন তারা বলবে কি হব্বুল ওয়াতন মিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ আল হাদিস আমি বলি জাল হাদিস হব্বুল ওয়াতন স্বদেশ প্রেম মমিনদের কোনো স্বদেশ নাই মমিনদের পুরা দুনিয়াটা আল্লাহর সৃষ্টি যদি কোনো জায়গায় আল্লাহর হুকুম মেনে চলা না যায় সেখান থেকে হিজরত করা ফরজ স্বদেশ আসলো থেকে এই জন্য আরবি কবিতা পাওয়া যায় সাহাবাইকে রাম কবিতা পড়তেন লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানান কি সুন্দর তারা আরবি গান গাইতো আরবের সাহাবীরা আসিনুলানা ওয়াল আরবুলানা ওয়াল হিন্দুলানা ওয়াল কুল্লুলানা চীন আমাদের আরব আমাদের ইন্ডিয়া আমাদের পুরা দুনিয়াটা আমাদের কোরআনেও আছে এটা ইন্নাল আওদালিল্লাহ সমস্ত জমিনের মালিক হচ্ছেন আল্লাহ ইয়ার ইসুহালিমাইয়া শাওমিন এবাদি আল্লাহ তারা তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তাকে মালিকানা দিয়ে দেন সুতরাং মমিনদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই তারা যেখানে আছে সেখানে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবে কিন্তু ভূখণ্ড রক্ষার জন্য ইসলামকে ছাড় দিবে এটা নয় বরং ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে ভূখণ্ড ত্যাগ করবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজের জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম মক্কা হিজরত করে যান নাই মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছেন এটা ভিন্ন বিষয় যে আল্লাহ রাসুল সাল্লাম মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন যে হে মক্কা তুমি আমার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান ভালো জায়গা তোমার কম যদি আমাকে বের হতে বাধ্য না করতো আমি বের হতাম না এটা অন্য কারণটা ছিল যে মক্কা হচ্ছে আল্লাহর ঘর মক্কা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না আব্বালা বাইতে আলিন নাস ওয়া আলামিন এ কারণে মক্কার একটা ভিন্ন মর্যাদা আছে এর পরেও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেই মক্কা ত্যাগ করে গেছেন এরকম আরো অনেক জাল হাদিস আছে হব্বুল অকানিমের আল ইমান স্বদেশ প্রিমানের অঙ্গ আরো আছে পীর বুজুর্গদের তৈরি করা হাদিস আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন আল্লাহর অলিলা মরে না আল্লাহর অলিরা মরে না তারা কবরে বসে সব দেখে জাল হাদিস এই সমস্ত হাদিস তৈরি করে এরপরে একদল মানুষ করে কি মাজারের পাশে গিয়ে কাজ করে মাজারের পাশে গিয়ে রাত্রি যাপন করে কারণ বুজুর্গ সব দেখে এই জাতীয় আরো অনেক হাদিস তৈরি করেছে যার কোনো পীর নাই তার পীর শয়তান জাল হাদিস এই সমস্ত বিষয়গুলো তৈরি করে বিভিন্ন তরিকা তৈরি করেছে এখন যখন হাদিস তৈরি করা শুরু করলো এই লোকগুলো তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কিছু লোক তৈরি করে দিয়েছেন ইসলামের এলমের ভান্ডার অনেক শক্তি অনেক মজবুত অনেক শক্তিশালী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের থেকে আপনি হাদিস বয়ান করছেন সে কার থেকে সে কার থেকে এই রকম একেবারে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কে শুনলো বা কে দেখলো সবগুলোকে হাদিসে সংরক্ষিত করা হয়েছে যে কারণে জাল হাদিস তৈরি করার সুযোগ যখন বন্ধ হয়ে গেল কারণ জাল হাদিস তৈরি করলে ধরা পড়ে যাবে তখন তারা আর একটা মেশিন তৈরি করলো সেটা আরো জঘন্য সেটা হচ্ছে এলেম একটা হলো জাহেরি যা কোরআন হাদিসে আছে আর একটা আছে বাতেনি যেটা নবীর থেকে সিনার মাধ্যমে পেয়েছে নওয়াজ এই জন্য তারা বলে নব্বই হাজার কালাম মাত্র তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতেন এই বাতিনি এলেমগুলো পেয়েছেন পীর শব্দের মাধ্যমে সিনায় সিনায় এটা কেন তৈরি করলো কারণ যখন আল হাদিস বলে জাল হাদিস তৈরি করার রাস্তা বন্ধ হয়ে গেল জাল হাদিস যাচাই করার জন্য মেশিন তৈরি হয়ে গেল তখন এই সুফিদের পক্ষে সম্ভব ছিল না কোন জাল হাদিস তৈরি করে বলার তখনই তারা আর একটা মেশিন আবিষ্কার করলো ফ্যাক্টরি তৈরি করলো সেটা হচ্ছে বাতিনি এলেম যারা সিনায় সিনায় আসে এই লোকগুলো জঘন্য এলেম তৈরি করেছে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাসূল হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে বাল্লিক আপনি তাবলিক করুন পৌঁছিয়ে দিন তাবলিক তো কোরআনে আছে কিন্তু কোন তাবলিগ খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী দেখবেন যে ফাজা এলে আমাল নামের একটা কিতাব আছে প্রথম দিকে কিছু কোরআন হাদিসের আয়াত আছে এরপরে শেষে গিয়ে কি আজগুবি কাহিনী পুরো আজগুবি গল্প কিসা কাহিনীতে ভরা এই বুজুর্গ এই কবরে দেখে এইটা দেখে আজাব হচ্ছে এই জন্য বলতে গেলে অনেক সময় লাগবে ফাজাইলে জিকির মধ্যে আছে একজনে একটা যুবকের দাওয়াত দিছে এই যুবকের কাশফ খোলা ছিল তো আমার এটা সন্দেহ ছিল যুবককে দাওয়াত দিলাম তো দাওয়াত দেওয়ার পরে যুবক হঠাৎ করে সে মজলিসে চিৎকার মেরে উঠলে আমার মায়ের কবরে আদার হচ্ছে এ কথা শুনে মেজবান যিনি বয়ান করতেছেন তিনি বলেন যে আমি মনে মনে আমার ওই যে সত্তর হাজার বার লাই লাইল্লাহ পড়লে কবর আজাব বন্ধ হয়ে যায় এই সত্তর হাজার দুইটা নেশাব পড়া ছিল এক নেশাব মনে মনে দান করে দিলাম কিছুক্ষণ পরে যুবক বলল যে আলহামদুলিল্লাহ আমার মায়ের কর্মরাজা বন্ধ হয়ে গেছে ফায়দা লেখা আছে ফায়দা ইহাতে আমার দুইটা উপকার হইল একটি উপকার হইল এই যে ওই যুবক সম্পর্কে আমার যে খারাপ ধারণা ছিল যে কাশপ আছে কিনা সেটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ কাশপ আছে কবর আজাব দেখতে পাচ্ছে আর দুই নম্বরে আমার পরিষ্কার হয়ে গেল যে হাদিসটাও সহি হাদিস তৈরি করার কি সুন্দর তরিকা এত যদি সহজ উপায় হাদিস যাচাই করা যাইত তাহলে যান আমার বাসায় পঁচিশ তিরিশ খণ্ড এক একটা কিতাব যেই কিতাবগুলো লিখেছেন হাদিস সহি প্রমাণ করার জন্য মহাদ্দেশিনে কেরাম হাদিস কিভাবে যাচাই করবেন সেজন্য তারা কিতাব লিখেছেন আরে এখন মাশা আল্লাহ মাধ্যমে হাদিস সহি হয়ে যাচ্ছে এই যে জাল কাহিনী কোন ব্যক্তি সব দেখে বুজুর্গরা সব দেখে ওই বন্ড ফকিরেরা তো বলে একদল আছে ওই যে কুমিল্লা লাকসাম তারপরে চিটাগাঙ্গের আবার ওই মোহাম্মদপুর কাজিয়া তৈবিয়া এসব এলাকায় কিছু আছে সুন্নি এদের দাবি হলো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মানুষ নন আল্লাহর রসুল আলেমুল গাইব সব দেখেন সব শুনেন এজন্য তারা মিলাদে আল্লাহর রসুলকে দাঁড়াইয়া সম্মান করেন কারণ রসুল আসে যায় এই লোকগুলো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম গায়েব বলে বিশ্বাস করে গায়েব জানে বলে বিশ্বাস করে আর এই লোকগুলো কি করে এই লোকগুলো তো একেবারে আল্লাহর অলিরেও গায়েব জানে বলে বিশ্বাস করে সব দেখে কাশ্ম খোলা আসমান জমিন লৌহ কলম যা কিছু হচ্ছে সব দেখে আর পীর হইতে পারলে তো কথাই নাই পীর তো আল্লাহর সঙ্গে মিশে যায় তিনি যেরকম পানির সঙ্গে মিশে যায় এরকম বুজুর্গের আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় কোন বুজুর্গ যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত গেছে আরস পর্যন্ত গেছে আরো সে গিয়ে আল্লাহকে খুঁজে পায় না ডাকা শুরু করলো আল্লাহ আল্লাহ তুমি কোথায় গেলা আল্লাহ তার আওয়াজ দিলেন আরে তুই আমাকে কোথায় তালাস করছিস আমি তোর করবের মধ্যে আছি তুই আরো সে তালাস করো কেন এই যে আজীব কাহিনীগুলো লিখেছে আল্লাহর সঙ্গে মিশে যায় এই জাল হাদিসগুলো তৈরি করে এরা নিজেদেরকে আল্লাহ বানাচ্ছে নতুবা আমি উপর আলোচনা করেছি কোরআনে স্পষ্ট আয়াত আছে আর রহমান আর আরশিস্তাওয়া আর রহমান আল্লাহ সুবহান আরো সে সমাসীন আরো সে আছেন যে কারণে এর উপরে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন আল্লাহ যদি তোমার কলমের মধ্যে মিশে দিয়ে থাকে আরো সেই মেয়েরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে অবতীর্ণ হন প্রতি রাতের শেষ ভাগে তৃতীয় অংশে প্রথম আসমান আসমান অবতীর্ণ হয়ে ডাকেন আলা আমিন মুস্তাক ফিরিস ফাগফির আল্লাহু কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করব কে আছো এমন অসুস্থ আমার কাছে দোয়া করে সেবা দান করব কে আছো এমন বিপদগ্রস্ত আমার কাছে দোয়া করে বিপদের থেকে মুক্তি দিব আল্লাহ তারা ডাকেন যদি আল্লাহ তারা বান্দার মধ্যে চিনির মতো মিশে গিয়ে থাকেন তাহলে আর আল্লাহর প্রথম আসমানে আসার কি মানি দাঁড়ায় এই জন্য এটা আকিদার বিষয় কোন পীর বুজুর্গ আর কোন ব্যক্তির কথায় মোশেক হয়ে যেও না আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুশরেক ইমান আনা সত্ত্বেও মোশরেক কেমনে এই যে লোকগুলো নিজেদেরকে আল্লাহর সাথে মিশাই ফেললো জিকির করে আনাল হক দেখবেন এই পীরের মরিদা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আইয়া পড়ছে ওই আল্লাহ ওই দেখা যায় ওই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনাল হক আমি আল্লাহ আনাল হক মানে কি এই জিকির কেমনে করে এরা এর মানে হচ্ছে এরা জিকির করতে করতে চিন্তা করে আল্লাহ তো আমার মধ্যে মিশে গেছে তাহলে আমার কোনো ভিন্ন অস্তিত্ব নাই আমি আল্লাহ হয়ে গেছি এই আনাল হক জিকির করা শুরু করে দেয় এই জিকির চরমনাই পীরের প্রত্যেকটা বইতে আছে মানসুর হাল্লাদের কাহিনী পড়েন এটা আজগুবি কোনো কাহিনী বলছি না তৈরি করে বলছি না আপনি হয়তো মনে করছেন যে এমন আকিদা কারো আছে এই জন্য নাম বলতে বাধ্য হচ্ছি চরমনাই পীরের প্রত্যেকটা বইতে প্রায় আছে মানসুর হাল্লাদের কাহিনী মানসুর হাল্লা জিকির করতে করতে আনাল হক বলা শুরু করেছে কারণ কি সে আল্লাহর সঙ্গে ফানা হয়ে গেছে আল্লাহর সঙ্গে মিশে গেছে এই সমস্ত জঘন্য আকিদা পোষণ করে তারপরে আবার জিকির করে এই জিকির কোনো অর্থ আছে ভাইরা আমার আল্লাহ তালা এমন কোনো কথা বলেন নাই কোরআন হাদিসে আল্লাহ রসুল বলেন হাদিসে যে আল্লাহর সঙ্গে বান্দা মিশে যায় আল্লাহ আরো সে কোরআন স্পষ্ট আছে আল্লাহর রসুল মেয়েরাজে গেছেন স্পষ্ট দলিল এটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আরো সে আছেন আমরা জানি পদ্ধতি আমরা জানি না পদ্ধতি আমরা আমরা জানি আল্লাহ তালা আরশে আছেন ইস্তাওয়াহু মালুম ও রব্বে মালুম আল্লাহ আরশে আছেন আমরা জানি আল্লাহ তারা প্রথম আসবেন অবতীর্ণ হন তা আমরা জানি ও কিন্তু কিভাবে আছেন তার পদ্ধতিটা কি তা আমরা জানি না ও সুয়াল ওয়ান এই সম্পর্কে প্রশ্ন করার অধিকার আমাদের নেই আমাদের জ্ঞান সীমিত আমাদের আকল সীমিত আমাদের দৃষ্টিসীমা সীমিত আমাদের জ্ঞান সীমিত শ্রবণ শক্তি সীমিত আমাদের সব সীমিত হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা তুদ্রিকুহুল আবসার দুনিয়ার কোন চর্মচক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না সেই কারণে আমরা আমাদের আল্লাহকে আরো সে আছে আমরা কোরআনে বিশ্বাস করছি কিভাবে আছেন তা জানি না এর উপর ইমান রাখা ফরজ সুতরাং কোন ব্যক্তি যদি এই আকিদা পোষণ করে পীর অথবা মুরিদ জিকির করতে করতে আল্লাহর অস্তিত্বের সঙ্গে সত্যাগত ভাবে একাকার হয়ে যায় সে ব্যক্তি নিশ্চিত ভাবে জিকিরকারী হতে পারে সে ব্যক্তি আল্লাহর অলি নামদারি হতে পারে কিন্তু সে ব্যক্তি শয়তানের চেয়ে কোনো অংশে কম নয় আল্লাহর অলি হতে পারে না কারণ আল্লাহ হচ্ছেন অসীম বান্দা সসীম আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা বান্দা হচ্ছে মাখলুক আল্লাহর সঙ্গে বান্দার কোনো দিকে তুলনা করাও যায় নেই এরা আল্লাহ হয়ে গেছে আল্লাহকে খুঁজে পায় না আল্লাহ করবে ঢুকে গেছে জাল হাদিস তৈরি করেছে ওদের প্রত্যেকটা বইতে বেটে মারে হতে পারে চারি পাঁচ জায়গায় আছে এটা মানলাই সালাহু শাইখুন ফা শাইখু শয়তান যার কোনো পীর নেই তার পীর শয়তান অবশ্য ওখানে লেখতে বুজুর্গদের উক্তি হাদিস লেখে না লেখছে কি বুজুর্গদের উক্তি অন্য অন্য বইতে লেখছে আবার ওই যে অন্য পীরদের বইতে আছে হাদিস তো আল্লাহ এটাকে আবার একটু সংস্কার করছে লেখছে বুজুর্গদের উক্তি যাই হোক এই সমস্ত বিষয়গুলো জাল হাদিস আল্লাহর নামে কোনো কথা বলা রাসুলের নামে কোনো হাদিস তৈরি করে বলা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই জন্য তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় তা হয় কামিরা এই জন্য মনে রাখতে হবে হাদিস বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা কোন হাদিসকে যেমন মিথ্যা বলা জায়েজ হবে না আবার কোন হাদিসকে বুজুর্গের কল বলেও চালু করা যাবে না বুজুর্গরা বলেছেন মুরব্বীরা বলেছেন এই বলে হাদিস বয়ান করা হচ্ছে এটাও মিথ্যা কথা এটা বুজুর্গ বলে না বলেছেন কে আল্লাহ রাসুল সাল্লাম সই হাদিস যেগুলো রাসুলের কথাকে বুজুর্গের কথা বলা আবার বুজুর্গের কথাকে রাসুলের কথা বলা এই দুইটাই সমান অন্যায় এগুলো থেকে পরহেজ করতে হবে এটা একটা গুনাহ কাবিরা হাদিস আল্লাহ রসুল গোপন করেন না এলেম গোপন করেন নাই এই জন্য বলছিলাম কোরআনে আল্লাহ তারা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা হে রাসূল আয়াতটা করো হে রাসূল আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে বাল্লিক আপনি পৌঁছাইয়ে দেন কি পৌঁছাইবেন কিসের তাবলিক করবেন আল্লাহ তারা বলছেন সুরায়ে আল মায়েদা এর সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ বাল্লিগ মানে কি তাবলিক করুন পৌঁছে তাবলিক মানে কি পৌঁছে দেওয়া তাবলিক করুন তাবলিগ আছে কোরআনে তাবলিক আছে তাবলিক করতে বলেছেন কিসের তাবলিক সেটা ভালো করে বুঝতে হবে আল্লাহ তারা কি বলছেন শুনুন ভালো করে বাল্লিগ মা উংজিলা ইলাইকা মির রাব্বিকা মা মানে যা কিছু উংজিলা মানে নাজিল করা হয়েছে ইলাইকা মানে আপনার প্রতি মিন রব্বিকা মানে আপনার রবের পক্ষ থেকে তার মানে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ওইটার তাবলিক করেন না খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী ল্যাংটা বাবার কাহিনী কোন যুবকের কাহিনী কোন বুজুর্গের কাহিনী এই সমস্ত কাহিনী বয়ন করার জন্য ইসলাম নির্দেশ দেয় নাই ইসলাম নির্দেশ দিয়েছে বাল্লিক তুমি তাবলিক করো পৌঁছে দাও মা উং জিলা ইলাই কেন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন ওয়াইল্লাম তাফাল তা যদি না করো আল্লাহর নাজেল কৃত বাণী কোরআনের যদি তাবলিক না করো ফামা বাল্লাক তার রিসালাতাহু তাহলে জেনে রাখো তুমি আল্লাহর দেওয়া রেসালাতের দায়িত্ব পৌঁছে দাও নাই এরপরে বলা হচ্ছে তাবলিগ করতে গেলে অর্থাৎ সঠিক তাবলিগ করতে গেলে বিপদ আসবে আল্লাহ তালা সে উত্তর দিয়েছেন নাস আল্লাহ তালা আপনাকে মানুষের ক্ষতির থেকে হেফাজত করবেন হেফাজত করবেন কে বোঝা গেল সঠিক তাবলিক কোরআন হাদিসের সহি তাবলিগ করতে গেলে বিপদ আসবে জুলুম আসবে নির্যাতন আসবে যেভাবে এসেছিল নবীদের প্রতি মুসা আলাহিসাল্লাম যখন দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল ইব্রাহিম যখন দাওয়াত দিলেন নমরুদ খেপে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন মক্কের আবু জাহেল আবুল হাবরা খেপে গেল ঠিক এরকম ভাবে এখনো যদি কোনো ব্যক্তি সত্যি অর্থে লাহার দাওয়াত দেয় লা ইলাহা কোনো ইলাহা নাই কোনো শাসন ক্ষমতার অধিকার কারো নাই কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নাই কোনো মালিক নাই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া তাহলে আজকে যারা আল্লাহর আইন পরিবর্তন করে তারা কি এটাকে ছাড় দিবে এরা খেপে যাবে না খেপে না কেন কারণ লাইলাহ ইল্লাল্লাহর ওই অর্থ এখন আর নাই যে অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিলেন লাইলাহ ইল্লাল্লাহকে পরিবর্তন করা হয়েছে লাইলাহাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে এই দেশের সংবিধানে লেখা আছে যদি আমি এই বইতে লিখেছি সমাকে নিয়ে এসো কেতাবুসমে লিখে দিয়েছি যে যারা হজ করতে যায় তারা লাভবাহিক আল্লাহ লাভবাইক বলে কি বলছে সংবিধানের একটা ধারা আছে সেখানে লেখা আছে রাষ্ট্রপতি ক্ষমতা যেখানে সেখানে লেখা আছে রাষ্ট্রপতি কোনো আইন রহিতকরণ অথবা বিলুপ্তিকরণ ক্ষমাকরণ এটা করতে পারবে কোনো খুনের মামলার আসামি যদি ফাঁসির হুকুম হয়ে যায় রাষ্ট্রপতি ইচ্ছে করলে কি করতে পারবে ক্ষমা করে দিতে পারবে ক্ষমতা দেওয়া আছে আমার জাতি কোরআনের স্পষ্ট আয়াত তোমাদের উপরে কেসাসকে ফরজ করে দেওয়া হয়েছে হত্যার ক্ষেত্রে কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে তার বিনিময় হত্যাকারীকে হত্যা করতে হবে আইনটা কার এইটা বদলাবার ক্ষমতা কারো আছে ক্ষমা করার ক্ষমতা আছে কারো কিন্তু সংবিধানে ক্ষমা দেওয়া আছে ক্ষমা করতে পারবে শাস্তি রহিত করতে পারবে মুলতবি করতে পারবে স্পষ্ট ভাবে লাইলাহার মানে হচ্ছে আল্লাহর বিধান আছে পরিষ্কার আল্লাহ তারা বলেছেন ফিল কিসাসে ইয়া তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে হায়াত জীবন বাইরা আমার এরকম ভাবে স্পষ্টভাবে অনেকগুলো বিধান দেওয়া আছে যেগুলো কোরআন বিপরীত লাহা ইল্লাল্লাহর মানি হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া এই বিষয়গুলো ক্লিয়ার করলে তখন কি আর তখন আমাদের জন্য আর কি করবে না সেনাবাহিনী দিয়ে রয় র্যাব দিয়ে সব দিয়ে পাহারাদারি করবে না তখন কি করবে আরো উল্টা ডান্ডা বেরি লাগার ব্যবস্থা করবে ঠিক কি না এই জন্য মনে রাখতে হবে কোরআন বলছে ইয়া ইউহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ওটার তাবলিক করতে হবে আল্লাহ হুকুম দিলেন এরপরে আল্লাহ রাসুলাম সেই দায়িত্ব দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়তের জীবনে আদায় করলেন আদায় করার পরে বিদায় হজের ভাষণ দিচ্ছেন সেই বিদায় হজের ভাষণে এক পর্যায়ে বলছেন হে আমার উন্মতেরা শুনো কামতের দিবসে আমাকেও জিজ্ঞেস করা হবে আমাকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছিলেন এই দিনকে পৌঁছে দেওয়ার জন্য আমি কি পৌঁছিয়েছি কিনা জিজ্ঞেস করা হবে তোমরা সাক্ষী দাও তোমরা তোমাদের রবকে কি উত্তর দিবে বলো আল্লাহ হালবাল্লাহ তুমি কি পৌঁছিয়েছি সাহাবায়ক রাম বললেন নাম কদবাল্লাহ তার রিসালাতা ওয়াদ্দাইতাল আমানাতা ও নাসাহাতাল উম্মাতা হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর দেওয়া রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছেন ঠিক মতো না গোপন করেছেন নব্বই হাজার কালাম তিরিশ হাজার পৌঁছে দিয়েছেন ষাট হাজার গোপন করেছে কথা বলেছেন সাহাবাহাম সাক্ষী দিলেন নাম কদ্বাল্লাক তার রেসালাতা আপনি রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন ওয়াদ্দাইতাল আমানতা আল্লাহর দেওয়া আমানত কোরআনুল করিমের আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন ও নাসহাতাল উম্মতা এবং উম্মতের জন্য আপনি যথেষ্ট খেদমত করেছেন কল্যাণ কামনা করেছেন সাহাবাহাম যখন এই সাক্ষী দিলেন আল্লাহ রাসুল সাল্লাম তখন আকাশের দিকে আঙ্গুল উঠাচ্ছেন আর নামাচ্ছেন আর বলছেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি তোমার দেওয়া দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি কোনো কিছু গোপন করেছেন সুতরাং যারা বলে নব্বই হাজার কালাম ষাট হাজার জাহের বাতেন আর তিরিশ হাজার জাহের এরা মূলত আল্লাহর রাসুলের অপবাদ দিচ্ছে যে আল্লাহর রাসুল সাল্লাম সব এলেম পৌঁছে যান নাই ঠিক কিনা এই লোকগুলো কবিতা তৈরি করেছে এই কবিতার মাধ্যমে মানুষকে কান দেওয়ার ফোসফোস করে বলে আর মানুষ নরম হয়ে যায় কবিতা কি না किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा দাওয়াতুল হক নামে একটা সংগঠন আছে এই সংগঠনে একজন বড় কবি আছে পাকিস্তান থেকে আসে নাম হচ্ছে হাকিম মোহাম্মদ আখতার ওনার কবিতা আছে প্রসিদ্ধ কবিতা না কিতাব সে না ওয়াজু সে না ঘর সে পায়দা না কিতাব সে উর্দু বোঝেন না না কিতাব সে কিতাব দিয়ে হবে না না ওয়াজু সে কোনো ওয়াজ দিয়ে হবে না না জর সে পায়দা কোনো ওয়াজ টাকা পয়সা এটি হবে না দিন হতা হয় বুজুর্গকে নজর সে পায়দা বুজুর্গ নজর দিলে তোমার অন্তরের মধ্যে দিন পয়দা হয়ে যাবে দিনের মধ্যে এটা কোন আমি মাঝবান্ডারি কথা বলছি না আক্রোশ কথা বলছি না এটা সবচেয়ে হক দাবি করে যারা দাওয়াতুল হক সেই দাওয়াতুল হক যেটার আমির হচ্ছে বর্তমানে গুলশান আজাদ মসজিদের খতিব মাহমুদুল হাসান যাত্রাবাড়ি মত বড় মাথার প্রিন্সিপাল অনেক বড় আলেম বোখারি পড়ায় এই লোক হচ্ছে এই দলের আমির বিশ্ব আমির আমিরুল উমারা বলা হয় তাকে এই দলের বক্তব্য এটা কাজে এটা স্পষ্ট যে আপনি হক তালাশ করছেন কোরআন হাদিসের কোন দরকার নাই না কিতাব উঁচে না ওয়াজ উঁচে না ধরছে পয়দা কিতাব দিয়ে হবে না ওয়াজ দিয়ে হবে না টাকা পয়সা হবে না দিন হতা হয় বুজুর্গকে নজর সে পয়দা বুজুর্গ নজর দিবে নজর দিলে তোমার অন্তরে দিন পয়দা হয়ে যাবে আল্লাহর নবী এরকম নজর দিয়ে দিন তৈরি করেছেন তাহলে খামাকা এত কষ্ট করা দরকার ছিল কি খেয়াল করে আবু তালেবকে আল্লাহ নজর রসুল নজর দেন নাই সারা জীবন নজর দিয়েছেন মক্কার নেতাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম বসেছেন তাদেরকে নজর দিয়েছেন কিন্তু কাজ হয় নাই আল্লাহ তালা বরং তার বিরুদ্ধে নাজিল করলেন আয়াত দুই জায়গাতে বিরুদ্ধে আয়াত আছে আমার এই কিতাবুল হজ বের হয়েছে এই হজের মধ্যে এগুলো সব নিয়ে এসছি কারণ আপনি লাভবাহিক বলে কি বলতেছেন শিরিক করবে না লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবেন হবে না লাব্বাইকা লা শারিকা লাকা বলবেন এই জন্য হজের শিক্ষা একটা বই আছে লেখা হচ্ছে আজকে পাবেন কিছু ইনশাল্লাহ প্রায় একশো বিশটা লেখা আছে হজের শিক্ষার উপরে খালি যাই হোক আমি এটা পরে বলতেছি আলোচনা হচ্ছিল গুনাহে কাবিরা একটা হলো এই যেটা চোদ্দ নম্বর আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে আল্লাহ বা আল্লাহ রসুলের নামে কোনো মিথ্যা কথা তৈরি করে চালাইয়ে দেওয়া এভাবে আজকে আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যায় কি সুন্দর হাদিস খাওয়ার আগে লবণ খাও খাওয়ার পরে লবণ খাও সুন্নাত জাল হাদিস লবণ যদি কেন লো প্রেশার থাকে লবণ খাইলে প্রেশার কি হতে পারে বাড়তে পারে ঠিক আছে এটা কিন্তু লবণ খাওয়া সুন্নাত জাল হাদিস এরকম একটা দেখবেন খাওয়ার জন্য তৈরি করেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত জাল হাদিস হ্যাঁ বুখারির সৈয়াদি যারা তা হচ্ছে এই ইন্না রাসুল আল্লাহ সাল্লাম কানা ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন এটা খাওয়ার আগে পরে কথা নাই এমনি সবসময় পছন্দ করতেন তবে এইভাবে ন্যাচারাল ভাবে অনেকের প্রিয় খাদ্য আছে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হালুয়া এবং কি মধু ভালোবাসতেন এই কথাটা হাদিসে বলা আছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত হ্যাঁ খাওয়ার পরে মিষ্টি খেলে হজমি শক্তি বাড়তে পারে ভিন্ন বিষয় কিন্তু এটা সুন্নত এর কোনো হাদিস নাই নখ কাটা সুন্নত এটা সহি কিন্তু নখ কাটার একটা সুন্নত তরিকা বাইর করেছে এইরকম মোনাজাত ধরো এইখান থেকে শুরু করো এইখানে শেষ করো এই নখ কাটার সুন্নাত কোন তরিকা হাদিসে নাই হাদিসে আছে ডান দিক থেকে সব কাজ করা সুন্নত কাজে নখ কাটাও ডান দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহ তালা ইহেব্বুত তাইয়া মুনাফিকুল্লি সাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সব কাজে ডান দিক থেকে পছন্দ করেন হাত্তাফি তানা অলিহি ও জুলিহি জুতা পরিধান করা মাথা আচড়ানো এসব কিছুতেই ডান দিক থেকে সুন্না বাস এটা সুন্না ডান দিক থেকে নখ করা শুরু করো এটার জন্য এভাবে মনাজাত ধরতে হবে তারপরে এখান থেকে শুরু এইরকম আমি একটা উদাহরণ দিচ্ছি জাল হাদিস অনেক আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নামে জাল হাদিস তৈরি করা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই জন্য তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় এটা গুনাহে কাবিরা গুনাহে কাবিরার পনেরো নম্বর জেহাদের ময়দান থেকে পালায়ন করা আল ফেরার মিনা জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোরআনুল করিমের সুরে আনফালে ষোলো নম্বর আছে ইল্লা إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله জাহান্নাম جهنم وبئس মাসির যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পিছনে পালায় তবে হ্যাঁ যদি নিজেদের সৈনিকদের কাছে যাওয়ার জন্য অথবা পাল্টা হামলা করার জন্য হয় সেটা ভিন্ন বিষয় এছাড়া যদি কেউ ব্যক্তি যুদ্ধের ময়দানে পশ্চাদাপসারণ করে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনে চলে যায় আল্লাহ তালা বলছেন ফকাত বা আবে গদ আবে মিন আল্লাহ সে আল্লাহর গজব নিয়ে ফিরল বাবা ওয়াহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম অবিসাল মাসির এবং তার সেই ঠিকানা বড়ই খারাপ এইভাবে আল্লাহ তারা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এজতানিবু আসাব আল মোবেকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহের থেকে বাঁচো এর মধ্যে একটা আছে ও তাওয়াল্লি জাহাফ আর যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এটা আর একটা গুনায় কাবিরা ষোলো নম্বর গুনায় কাবিরা ষোলো নম্বর হচ্ছে আর জুলমু যে শাসকদের পক্ষ থেকে জুলমুল হাকিম হাকিম বিচারক বা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে জুলুম করা ক্ষমতা পাইল কাউকে বুট দিয়ে পিষল কাউকে ডান্ডা বাড়ি লাগাইল আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলেছেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাসা ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم হ্যাঁ যারা ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে অরাজকতা সৃষ্টি করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরায় সুরা এর বিয়াল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা আরাকে হাতে বলছেন সুরা ইব্রাহিম এর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ মাতা বলছেন ওয়ালা তাহজাবান্নাল্লাহা গাফিলান জালিমরা যা করে সে সম্পর্কে তোমরা কখনো আল্লাহকে বেখবর মনে করো না আল্লাহ তারা দেখছেন না আল্লাহ তারা এটা বুঝতে পারছেন না এটা মনে করো না আল্লাহ তারা তাহলে কেন এগুলো দেখছেন আর কেন সহ্য করছেন আল্লাহ বলছেন ইন্নামা হাওয়া আল্লাহ তারা বলছেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে একটু অবকাশ দিয়ে রাখা হয়েছে যেদিন চক্ষু সমূহ বিস্ফোরিত হবে আকাশের দিকে তাকিয়ে থাকবে আল্লাহর ফয়সালা কি হচ্ছে তারা মস্তক উপরে তুলে ভীত বিবহল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে সেই দিনের অপেক্ষা আল্লাহ তারা ঢিল দিয়ে রেখেছেন যত জুলুম করে অত্যাচার করে কিছু বলছেন না আল্লাহ তারা পাকড়াও করবেন সেদিন এই জন্য কিছু বলছেন না এরকম ভাবে এটা সুরায় এব্রাহিমের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা আরো বলছেন সুরায় সোয়ারা এই দুইশো সাতাশ নম্বর আয়াতে যারা জুলুম করে অত্যাচার করে তারা শীঘ্রই জানতে পারবে তারা কোন গন্তব্যস্থলের দিকে এগুচ্ছে এরকম ভাবে কোরআন হাদিসের অনেকগুলো আয়াত এবং হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আজুল মুজলুমাতুন ইয়ামাল কেয়ামা যারা অত্যাচার করে জুলুম করে তাদের এক একটা অত্যাচার কেয়ামতের মাঠে অনেকগুলো অন্ধকার নিয়ে উঠবে চতুর্দিকে তাদের বিপদে বিপদ টেনে আনবে এজন্য শাসকদের জুলুম এটা একটা বড় গুনাহে কাবিরা ক্ষমতা আছে বলে জুলুম করলো ক্ষমতা আছে বলে কারো উপরে অন্যায় অত্যাচার করলো এগুলো আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা যেদিন পাকড়াও করবেন সেদিন আর তার পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ হবে না সতেরো নম্বর গুনায় কাবিরা আল কিবির অহংকার করা কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন وقال موسى إني عزت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب মুসা আলাহ সালাম বললেন যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এবং প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালন কর্তার আশ্রয় যাচ্ছি কোরআনুল কারিমের সুরায় মুমিন এর সাতাশ নম্বর আয়াত বোখারি হাদিসে বলা হয়েছে ইন্নাহুল্লাহ ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ তালা মুস্তাকবিরিন যারা অহংকারী যারা এদেরকে পছন্দ করেন না সুরায় লোকমানের আঠারো নম্বর বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুকুল্লা মুখতালিন ফাকুর আল্লাহ তালা অহংকারী এবং যারা গর্ব করে এদেরকে পছন্দ করেন না আর একাদিসে বলা হয়েছে আল কিবরিয়া ও হৃদায়ী অহংকার এবং বরত্ব হচ্ছে আমার চাদর যে ব্যক্তি আমার চাদর ধরে টান দিবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব কোরআনুল কেরিমের সুরা লোকমান আঠারো নম্বর আরো বলা হয়েছে ওয়ালা তুসাহের খদ্দাকালীন নাস তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না ওয়ালা শিফিল আরদে মারাহা এবং তুমি জমিনে গর্ভবরে চলো না অহংকার করে চলো না এরপরে বলা আছে ইন্নাকা লান্তাখরেকাল আরদা তুমি তো পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না অলান্তবলুগাল জিবালা তুলা তুমি সিনা টান করে যেভাবে লম্বা হচ্ছ মনে হয় যেন পাহাড়ে চলে যাইবা পাহাড়ের সমান লম্বা হইবা তুমি তো পাহাড় সমান লম্বা হইতে পারবা না আল্লাহ তারা কৌতুক করেছেন একটু যে তুমি তোমার পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না এবং পাহাড় সমান লম্বা হতে পারবে না তার মানে তুমি যেভাবে সিনা টান করে চলছো যেভাবে অহংকার করে চলছো আল্লাহ তারা এটা পছন্দ করেন না এটা একটা গুনাহে কাবিরা আঠারো নম্বর গুনায় কাবিরা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া কৌল জুর শাহাদাত জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকে মিথ্যা সাক্ষী জোর করে আদায় করা হচ্ছে যে সাক্ষী দিচ্ছে সেও জাহান্নামি আর যারা আদায় করছে তারাও জাহান্নামে যাবে কোরআনুল কারিমে মোমিনদের সিফাত আলোচনা করা হয়েছে সুরায় ফুরকানের বাহাত্তর নম্বর আয়াত ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা জুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন কোরআন আয়াতটা মুমিনদের সিফাত যে জুর আর মমিন তো তারা যারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন আয়াতটাও ওয়াজেতানিবু কৌলা জুর সুরে হজের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াজেতানিবু কৌলা জুর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না এরকম ভাবে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া সম্পর্কে আল্লাহ তারা নিষেধ করেছেন এমনি ভাবে আর একটা হচ্ছে উনিশ নম্বর হচ্ছে গুনায় কাবিরা মদ পান করা কোরআনুল কারিমে স্পষ্ট আয়াত রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু নিশ্চয় মদ জুয়া প্রতিমা এরকম ভাগ্য নির্ধারক শয়তানের স্বর এগুলো সব শয়তানের কাজ ভাগ্য নির্ধারণ করার জন্য আগে তীর বানাই রাখতো লেখা থাকতো এটাতে এইটা শুভ এটা অশুভ এসব জিনিসগুলো শয়তানের কাজ বলে আল্লাহ তালা এগুলো হারাম করে দিয়েছেন এরকম ভাবে মদ সম্পর্কে অনেক আলোচনা আছে আমার কিতাবুত তাওহীদের ভিতরে আলোচনাটা আছে দেখে নেবেন মদ হলো আর একটা গুনায় কাবিরা মদকে বলা হয়েছে উম্মুল খাবায়েত সমস্ত গুনাহের মধ্যে এটা একটা মূল গুণা আকল নষ্ট হয়ে যায় জ্ঞান নষ্ট হয়ে যায় এরপরে সে অনেক অনেকগুলো অন্যায় করে এরপরে বিশ নম্বর হলো জুয়া জুয়া খেলা এটা গুনাহে কাবিরা এটা ওই একে আয়াতের মধ্যে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন জুয়া করা এরপরে একুশ নম্বর গুনাহে কাবিরা হচ্ছে সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া কোন মহিলার উপরে মিথ্যা তোহমাত লাগানো অনেক স্বামীরা আছে স্ত্রীকে সন্তান হলো তো বলে এটা আমার সন্তান তুই কোথেকে এনেছো হাসি মস্কারি করে বলে এটা গুনায় কাবিরা আর যদি প্রমাণ থাকে ভিন্ন কথা প্রমাণ না থাকলে এরকম তোহমাত দেওয়া এটা হারাম এটা গুনায় কাবিরা এরকম ভাবে গণিমতের মাল বাইশ নাম্বার গণিমতের মাল আত্মসাত করা অথবা যদি ইসলামী হুকুমত থাকে সরকারি মাল সরকারি ফান্ডের থেকে মাল আত্মসাত করা এটা গুনাহে কাবিরা কোরআনুল করিমের সুরা আনফালের আটান্ন নম্বর আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহুল খাইনিন আল্লাহ তালা খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না এমনি ভাবে সুর আল ইমরানের একশো একষট্টি নম্বরাতে বলা হয়েছে ওয়ামা কানারি নাবিয়িন আইয়াগুল্লা গুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়ামাল কিয়ামা আর কোন বিষয়ে গোপন করে রাখা নবীর কাজ নয় খেয়ানত করা গোপন করা লুকানো এটা নবীর কাজ নয় আর যে ব্যক্তি কোনো মাল গোপন করবে কেয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে উপস্থিত হতে হবে এটা খেয়াল করা গণিমতের মালের ভিতরে বা সরকারি মাল যদি ইসলামী হুকুমাত হয় এরপর তেইশ নাম্বার চুরি করা গুনায় কাবিরা আল্লাহ তালা কোরআনের কারিমের সুরায় মায়াদার আটত্রিশটা মধ্যে বলেছেন হুমা চোর এবং পুরুষ হোক চাই নারী হোক তার হাত কেটে দাও এটা আল্লাহর বিধান চব্বিশ নাম্বার ডাকাতি করা রাহাজানি করা ছিনতাই করা অপহরণ করা এটা গুনায় কাবিরা কোরআনুল করিমের সুরা মায়দার তেত্রিশটা মধ্যে বলা হয়েছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুন আল্লাহ রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদীহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফা মিনাল আরদি যালিকা লাহুম খিজিউন ফিল হায়াত ফিদ দুনিয়া ওয়া লাহুম আযাবুন আযীম এটা আরেকটা গুনায় কাবিরা এগুলো সম্পর্কে সাতটি বিধান বলা হয়েছে এরকম ভাবে পঁচিশ নম্বর গুণায় কাবিরা হচ্ছে মিথ্যা শপথ করা কোরআন শরীফের সুরে আল ইমরানের সাতাত্তর নম্বরে যেটা আছে আমি আর আজকে শুধু নামগুলো বলে যাচ্ছি কারণ এটা নিয়ে আর আলোচনা করার সুযোগ হবে না ছাব্বিশ নম্বরে জুলুম করা সাধারণ জুলুম আগে ছিল শাসকদের জুলুম আর ছাব্বিশ নম্বর গুণায় কাবিরা হচ্ছে সাধারণভাবে মানুষ একে অপরভাবে জুলুম করে সেই জুলুমগুলো গুণায় কাবিরা এগুলোর থেকে বেঁচে থাকতে হবে এরকম ভাবে সাতাশ নম্বরে আছে চাঁদাবাজি করা এটা সুরা আলিমরা সুরা সুরার বিয়াল্লিশ নম্বর বলা আছে আঠাশ নম্বর হলো হারাম বস্তু ভক্ষণ করা কোরআনুল কারিমের স্পষ্টভাবে আছে ওয়ালা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম মিল বাতিল তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না ভক্ষণ করো না ধোকাবাজি করে প্রতারণা করে একজনের মাল আত্মসাৎ করা এটা গুনাহে কাবিরা উনত্রিশ নম্বর হচ্ছে আত্মহত্যা করা কোরআনুল কারিমের সূরা নেসার উনত্রিশ এবং ত্রিশ নম্বরটা আছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা নাওরান যারা আত্মহত্যা করে ব্যক্তিগতভাবে সীমালঙ্গন করে বা জুলুমের বশবর্তী হয়ে এ কাজ করবে আল্লাহ তালা তাকে খুব শীঘ্রই জাহান নামে নিক্ষেপ করবেন সুরায় নেসার উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত আত্মহত্যা করা গুনায় কাবিরা এরপরে তিরিশ নম্বর আছে কথায় কথায় মিথ্যা বলা অধিকাংশ কথায় মিথ্যা বলা কোরআনুল করিমে আল্লাহ তারা বলছেন আলা আলা আনাতুল্লাহ আলাল কাজিবিন আল ইমরানের একষট্টি নম্বর আয়াত মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত এরপরে একত্রিশ নম্বর আছে অন্যায় বিচার করা কোরআনুল কারিমের সুরায় মায়াদার চৌচল্লিশ সুরায় মায়াদার পঁয়তাল্লিশ সুরায় মায়াদার সাতচল্লিশ নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা আছে যারা অন্যায় বিচার করে আল্লাহ তালা তাদেরকে বলছেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করে না তারা কাফের তারা জালেম তারা ফাসেক কাজে এটা একটা গুণায় কবিরা বত্রিশ নম্বর হচ্ছে ঘুষ আদান প্রদান করা ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এটা গুণায় কবিরা দেওয়াও যাবে না এরকম ভাবে নেওয়াও যাবে না হ্যাঁ এখন হচ্ছে আপনার ন্যায়সঙ্গত কাজ পুরা দেশটা চলছে ঘুষে এখন কি করবে আপনারা অধিকার আদায় করতে পারছেন না একান্তভাবে যদি না পারা যায় সেক্ষেত্রে আমরা বলি কুকুর যদি কেউ কাউকে ধাওয়া করে কুকুরে কামড় দিচ্ছে আপনার কাছে রুটি আছে তাহলে কি করবেন এক টুকরা রুটি ফিকে মারে দেন কুত্তা ওই রুটি খেয়ে চলে যাবে এইরকম কুত্তা মার্কা যেগুলো আছে আপনার ন্যায্য অধিকার যারা দেয় না এই যে চোরগুলো আপনারা কি মনে করেছেন খালি রাস্তায় যারা অস্ত্র ঠেকাইয়া চিন্তাই করে তারা ছিনতাইকারী যারা ফাইল আটকাইয়ে তারপরে টাকা পয়সা আদায় করে তারা সবচেয়ে বড় চিন্তাইকারী এরা ভদ্র ছিনতাইকারী কোরআনুল করিমের বিধান কায়েম থাকলে এইগুলোকে চোরের জন্য যেরকম হাত কাটা হতো এই ভদ্র চোরদের হাত তার আগে কাটা হতো কারণ পেঁয়াজ চোর তেল চোর লবণ চোর এদের ব্যাপারে হাদিসে বলা আছে ওমর হত্যাবের যুগে একবার অভাব দেখা দিল সেই কারণে অমর খত্তাব সমস্ত বিচারকদের কাছে পত্র লেখলেন দেশে অভাব দেখা দিয়েছে এখন যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় যে পেটের তাড়নায় চুরি করেছে খবরদার তার হাত কেটো না কারণ ইসলামে চুরির বিধানটাই ছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে ইসলামিক ইস্তের ব্যাংক বাইতুল মাল গঠন করার পরে যখন মানুষের সব ব্যবস্থা করা হয়েছিল তারপরে চোরের হাত কাটার বিধান দেওয়া হয়েছিল এজন্য মরমিন খত্তাব বলেছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে অভাব চলছে তাহলে হাত কেটো না আগে খবর লও কেন চুরি করেছে সত্যিকার অর্থে না খেয়ে থাকার কারণে কিনা তাহলে বুঝে গেল এই যে বাংলাদেশে পেঁয়াজ চোর তেল চোর লবণ চোর খুচরা চোর এইগুলো ধরা পড়লে কিন্তু যাচাই করা হবে কেন চুরি করলো যদি সত্যিকার অর্থে পেটের তাড়নায় চুরি করে ইসলাম তার হাত কাটতে বলে না ইসলাম বুঝতে পারলো করে বরং প্রথম নম্বরে যারা অফিসে বসে মানুষের ফাইল আটকিয়ে ও সিলুমে বসে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে ইসলাম আসার পরে এই সমস্ত শিক্ষিত ভদ্র হাত হাতগুলো কাটা যাবে এই জন্য এগুলো মনে রাখতে হবে তেত্রিশ নাম্বার নারী পুরুষ একে অপরের সাদৃশ্যপূর্ণ বেশভূষা ধরা পুরুষে মেয়ে লোকের পোশাক পরা মেয়ে লোকে পুরুষের পোশাক পরা বর্তমানে দেখেন না ওই যেটা কৌতুক পরিশ্রম পত্রিকায় একটা লোক মেয়ে লোকের ছেটে সিটে বসে আছে তো পাশের লোকে বলল ওই ছেলে তুমি মহিলাদের ফিরি কেন বসলা এই ছেলে তুমি মহিলাদের ছিটে কেন বসতো তো পাশের থেকে আর একজন বলতেছে আপনি তো ভুল করলেন ও তো ছেলে না ও তো আমার মেয়ে ও তো ছেলে না ও তো আমার মেয়ে প্রথম ব্যক্তি বললেন ওহো সরি আমি ভুল করেছি আপনি যে ওর বাপ তা তো আমি বুঝতে পারি নাই তো লোকটা আবার বলল ওই লোকটা যে আপনি তো আবার ভুল করলেন আমি তোর বাপ না আমি তোর মা তো অবস্থা হচ্ছে এরকম মেয়ে লোকের জন্য পুরুষের পোশাক আর পুরুষের জন্য মেয়ে পোশাক পরা হারাম বেশভূষ দ্বারা কি হারাম এটা তেত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার হচ্ছে পরিবার বর্গের অশ্লীলতাকে প্রচার প্রশ্রয় দেওয়া অন্যায় করে অসুবিধা নেই ছোট মানুষ করে মেয়ে কোনো ছেলের সাথে কাজ করছে কোনো অসুবিধা নেই ছোট এরকম প্রশ্রয় দেওয়া নিজের স্ত্রী পর পুরুষের সঙ্গে কথা বলে দেখা করে এর প্রশ্রয় দেওয়া এগুলো গুণায় কাবিরা পঁয়ত্রিশ নাম্বার তালাক প্রাপ্তাকে হিলা করা আমার দেশে কথা আছে তালাক দিলে যখন আর কোন রাস্তা হিলা করো এই হিলা করতে কি বলা হয়েছে নাকি হাদিসে স্পষ্ট বলা আছে লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু হিলার উদ্দেশ্যে যে ব্যক্তি বিয়ে করে তার উপর আল্লাহর লানত আর যার জন্য হিলা করছে তার উপর আল্লাহর লানত এরকম ভাবে আরেক হাদিসে বলা হয়েছে ইবনে মাজার হাদিস আল্লাহ উখবিরকুম বিত্তাইসিল মুস্তাহার আমরা তোমাকে ভাড়াটিয়া ভাড়াটিয়া পাঠা সম্পর্কে বলবো ভাড়াটিয়া পাঠা কাকে বলে আল্লাহ বলছেন কল সাহাবার বলেন হ্যাঁ বলেন বালাইয়া ইয়ারসুল্লাহ কলা হুয়াল মোহাল্লিল যে ব্যক্তি হিলার উদ্দেশ্যে বিয়ে করে এই জন্য এটা মনে রাখতে হবে হিলার উদ্দেশ্যে বিয়ে করা হারাম এটা গুনার কাবিরা ওটা হিলা করতে বলা হয় নাই তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ স্ত্রী তালাক হয়ে গেছে এখন আর বিয়ে করা যাবে না এখন যদি বিয়ে করতে হয় সেটা যদি সে আরেক জায়গায় বিয়ে বসবে বিয়ে বসার পরে কোনো কারণে স্বামী মারা যায় অথবা সে তালাক দেয় ইচ্ছে করে তারপরে প্রথম স্বামী বিয়ে করার জন্য বৈধ হয় এখানে হিলা করতে বলা হয় নাই এটাকে দিয়ে ইসলামের উপর অপবাদ দেওয়া হয় ইসলামে তালাক দেওয়াটাকে সহজ করে নাই তালাক দেওয়ার জন্য প্রথমে বলেছে আগে স্বামীকে বলা হয় তুমি তাকে শাসন করো বুঝাও তাতে কাজ না হলে হাকামান মিনা হালি হাকামান হালিহা স্বামীর পক্ষ থেকে একজন স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক বসাও তাতে কাজ না হলে এক তালাক দাও এক তালাক দিয়ে রেখে দাও এক মাস চলে যাক এর মধ্যে ঠিক হয়ে গেল রুজু করো বিয়ে লাগবে না আর রুজু করা যাবে এই রকম সিস্টেমরই তালাক দিতে বলা হয়েছে এই সব রাস্তা অতিক্রম করে যখন কেউ তালাক দিবে তারপরে আর প্রথম ওই যে স্বামী যে তালাক দিল সে আর বিয়ে করতে পারবে না হ্যাঁ যদি এরপরে সে ইদ্যাত শেষ করে অন্য জায়গায় বিয়ে বসে বিয়ে বসার পরে সে কোনো কারণে মারা যাবে তালাক দেয় তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে এটা বলা হয়েছে জায়েজের সুরত কিন্তু এটাকে নিয়ে গেছে হিলে করতে হবে ফতুয়া চাইলিকে হিলে করতে হবে আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন এই হিলা করা গুনা হে কাবিরা আমার গ্রামে এক মৌলবী সাহেব তার কাছে গেছে মশলা নিয়ে সে বলল যে হিলা করতে হবে আর হিলা করবে কেন দিয়ে ওই লোকটা বলে শুধু আপনিই করেন করছে হিলা হিলা বিয়ে করলো এখন হিলা বিয়ে করার পরে লোকেরা তার নামাজ পড়ে না তো তখন আমার চাচা আবার ছিল গ্রামের সালিশ উনি ধরে এটা দেশের আশি দোররা মারছে হালাল করে দিল এখনকার সবাই এখন তাকে দাওয়াত দাও মিলাদ পড়াই দেয় তারা এই যে অবস্থাটা আমি চাচাকে বললাম তুমি এই কাজটা না জায়েজ কাজ করেছো এক তো ও হারাম কাজ করেছে আর দুই নম্বরে আপনি এই কাজটা করেছেন চাচা মারা গেছে ওই লোকটা এখনো আছে তো যাই হোক এই যে হিলা করা এগুলো হারাম হিলা বিবাহ করা হারাম বাকি করলে তারপর হয়ে যাবে হালাল সে ভিন্ন বিষয় এরকম ভাবে পেশাব থেকে পবিত্র না হওয়া এটা গুণা একেবারে ছত্রিশ নাম্বার পেশাব থেকে পবিত্র না হওয়া প্রত্যেক হাদিস আছে আটত্রিশ নাম্বার দুনিয়ার জ্ঞান অর্জন করা দিনই দুনিয়ার জন্য দিনই জ্ঞান অর্জন করা দুনিয়া অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটাও একটা গুণা কাবিরা এরপরে উনচল্লিশ নাম্বার আমানতের খেয়ানত করা কারো আমানত রাখলো খেয়ানত করা চল্লিশ নাম্বার খোটা দেওয়া কারো কোনো উপকার করে খোটা দেওয়া গুণায় কাবিরা একচল্লিশ নাম্বার তাকদির অবিশ্বাস করা এগুলো বিস্তারিত আলোচনা আছে আমি শুধু নামগুলো বলে যাচ্ছি এরপরে বিয়াল্লিশ নাম্বার মানুষের গোপনীয় বিষয়ে শোনা গোপন বিষয়ে কান লাগাইয়ে শোনা আরি পাতা দোষ গোপন দোষ খুঁজে বের করা এটা যায় না এটা গুনায় কাবিরা এবার তেতাল্লিশ নাম্বার খুরি করা একজনের কথা আরেকজনের কাছে বলা তারটা আরেকজনের কাছে বলা গন্ডগোল লাগাবার জন্য এটা গুনায় কাবিরা চগুল ফুরিকার তেতাল্লিশ নম্বর এরপরে চৌচল্লিশ নম্বর অন্যায়ভাবে কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া লানত দেওয়া এটাও গুনায় কাবিরা পঁয়তাল্লিশ নম্বর ওয়াদা খেলাফ করা এটা গুনায় কাবিরা ছেচল্লিশ নম্বর গণকের কথায় বিশ্বাস করা ওই যে গণক টিয়া পাখি হাত গোনায় ওদের কথা বিশ্বাস করা গুনায় কাবিরা সাতচল্লিশ স্বামী স্ত্রীর পরস্পর অধিকার খর্ব করা স্বামীর স্ত্রীর অধিকার আদায় না করা স্ত্রী স্বামীর অধিকার আদায় না করা এগুলো গুনায় কাবিরা এরকম ভাবে গুনায় কাবিরা আটচল্লিশ নম্বর ছবি প্রাণীর ছবি অঙ্কন করা এটা গুনাহে কাবিরা এর কেমতের দিবসেদেরকে বলা হবে তুমি ছবি তৈরি করেছো এবার রুহু দাও উনপঞ্চাশ নম্বর উচ্চস্বরে বিলাপ করা ওই যে মানুষ মারা গেলে যে কি করে ক্রন্দন করে বুক চাপড়ায় এটা গুনায় কাবিরা হ্যাঁ এমনি চোখে পানি আসা এটা না যায় না অন্তরে ব্যথা ব্যথিত হওয়া এটা গুনায় কাবিরা না এটা জায়েজ আছে বরং এটা ভালো কারণ এটা মানুষের অন্তরে দয়া আছে মায়া আছে এটা প্রকাশ পায় কিন্তু এটা দ্বারা বুক চাপড়ানো এরপরে মুখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা এগুলো গুনায় কাবিরা এরপরে বিদ্রোহ করা দম্ব অহংকার করা এগুলো গুনায় কাবিরা বাগাওয়াত বলে বিদ্রোহ যেটা ইসলামী হুকুমত বিরুদ্ধে বাগাবাদ করা একান্ন নাম্বার দাস দাসী ও দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা দাস দাসীকে শহরে কি করে এখন এই যে বিভিন্ন জিনিস পোড়া দিয়ে তারপর পিঠে দাগ দেয় নির্যাতন করে কাজের ছেলেদেরকে কাজের মেয়েদেরকে এগুলো গুনায় কাবিরা এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা গুনায় কাবিরা শহরে আপনার রাস্তার পাশে বাড়ি আছে উপর থেকে ময়লা ফালাইলো কারো গায়ে পড়লো মাথায় পড়লো এগুলো গুনায় কাবিরা মুসলমানদের কষ্ট দেওয়া গালিগালাজ করা তেপ্পান্ন নম্বর গুনায় কাবিরা এরপরে চুয়ান্ন নম্বর সৎ এবং খোদাবের লোকদেরকে কষ্ট দেওয়া আল্লাহ লোকদেরকে কষ্ট দেওয়া গুনায় কাবিরা পঞ্চম নাম্বার অহংকার প্রদর্শনার্থে টাটনুর নিচে পোশাক পরা গুনায় কাবিরা প্যান্ট পরা এভাবে লুঙ্গি পরা গুনায় কাবিরা টাকনুকিরা নিচ্ছে অহংকার করে এমনি পড়ে গেলে এটা গুনায় কাবিরা না কিন্তু অহংকার করে পরা গুনায় কাবিরা ছাপ্পান্ন নাম্বার পুরুষের স্বর্ণ এবং রেশম ব্যবহার করা গুনায় কাবিরা ছাপ্পান্ন নাম্বার মরিবের কাছ থেকে গোলামের পালায়ন করা এটা গুনায় কাবিরা আটান্ন নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো নামে জন্তু জবাই করা পশু জবাই করা মাদারের নামে পীরের নামে পশু জবাই করা গুনায় কাবিরা উনপঞ্চাশ না উনষাট নাম্বার জেনে শুনে নিজেকে পিতা ছাড়া অন্যের সন্তান পরিচয় দেওয়া আমার বাবা মুখে এরকম পরিচয় গুণা কাবিরা ষাট নাম্বার তর্ক বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা হকের বিরোধিতা করা নিজের পক্ষ জিতে পাওয়ার জন্য হক বুঝে এরপরও বিরোধিতা করে কি জন্য নিজের দলের বিরুদ্ধে গেছে এই জন্য একষট্টি নাম্বার উদ্বৃত্ত পানি অপরকে ব্যবহার করতে না দেওয়া পানি ব্যাপার যেখানে আছে সেচের পানি ব্যবস্থা আছে বাষট্টি নাম্বার মাপে ওজনে কম দেওয়া তেষট্টি নাম্বার আল্লাহর আদব দাদব সম্পর্কে উদাসীন হওয়া চৌষট্টি নাম্বার আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া অন্যায় করুক পাপ করুক নৈরাশ হওয়া যাবে না তবা করলে মাফ করবে বিশ্বাস রাখা পঁয়ষট্টি নাম্বার বিনা ওজরে জামাতে নামাজ ত্যাগ করা ছেষট্টি নাম্বার বিনা ওজরে জুমা এবং জামাত ত্যাগ করা সাতষট্টি নাম্বার ওসিয়াতের মাধ্যমে কোনো উত্তরাধিকারকে বঞ্চিত করা ওসিয়াত করে দিল সব এক ছেলেকে দিয়ে দাও অন্য মেয়েদেরকে বঞ্চিত করো এইটা সবাই করে মেয়েদেরকে বঞ্চিত করে এটা গুণা কাবিরা আটষট্টি নাম্বার ধোকাবাজি ও প্রতারণা করা উনসত্তর নম্বর মুসলমানদের গোপনীয় বিষয় ফাঁস করে দেওয়া সত্তর নম্বর সাহাবিদের কাউকে গালিগালাজ করা এইগুলো গুনাহে কাবিরা এই কয়েকজন জমন আলোচনা করা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা